মামার ভালোবাসা জগৎ জানে মা ছাড়া এই জীবনের নেই তো মানে মামার ভালোবাসা জগৎ জানে মা ছাড়া এই জীবনের নেই তো মানে মামার স্বপ্ন দেখা মা আমার সব নিঃশ্বাস মাছো তুমি তুমি অনুভব মা আমার স্বপ্ন দেখা মায় আমার সব নিঃশ্বাস মাছো তুমি তুমি অনুভব তুমি মাছো আমার পূর্ব পশ্চিমে তুমি মাছো আমার পূর্ব পশ্চিমে মাছাড়া এই জীবনের নেই তো মানে মামার ভালোবাসা জগৎ জানে মাছাড়া এই জীবনের নেই তো মানে মামার ভালোবাসা জগৎ জানে মাছাড়া এই জীবনের নেই তো মানে মা ছাড়া এই ভুবনে আপন কেহ না মায়েরই পদ তলে বেহেস্ত খুঁজে পা মা ছাড়া এই ভুবনে আপন কেহ না মায়েরই পদ তলে বেহেস্ত খুঁজে পা মামার হৃদয় খাতার রং তুলি মায়ের বুকে মাথা রেখে দুঃখ ভুলি মা আমার হৃদয় খাতার রং তুলি মায়ের বুকে মাথা রেখে দুঃখ ভুলি তুমি মা আছো আমার সবখানে মা এই জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মা ছাড়া এই জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মা ছাড়া এই জীবনের নেই তো মানে মা আমার স্বপ্ন দেখা মা আমার সব নিঃশ্বাসে মাছ তুমি তুমি অনুভব মা আমার স্বপ্ন দেখা মা আমার সব নিঃশ্বাসে মাছো তুমি তুমি অনুভব তুমি মাছো আমার পূর্ব পশ্চিমে তুমি মাছো আমার পূর্ব পশ্চিমে মা এই জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মা এই জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মা এই জীবনের নেই তো মানে মা আমার হৃদয় বিনার সুর মায়েরই এই নাম কত যে মধুর মামার হৃদয় বিনার সুর মায়েরই এই নাম কত যে মধুর মাছাড়া জীবন চলে না মাছাড়া প্রাণ বাঁচে না মাছাড়া জীবন চলে না মাছাড়া প্রাণ বাঁচে না কি জাদু আছে ও মা তোমার বদনে কি জাদু আছে ও মা তোমার বদনে মাছাড়া এই জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মাছাড়া এই জীবনের নেই তো মানে মামার ভালোবাসা জগৎ জানে মা ছাড়া এই জীবনের নেই তো মানে মা আমার স্বপ্ন দেখা মা আমার সব নিঃশ্বাসে মাছ তুমি তুমি অনুভব মা আমার স্বপ্ন দেখা মা আমার সব নিঃশ্বাসে মাছো তুমি তুমি অনুভব তুমি মাছো আমার পূর্ব পশ্চিমে তুমি মাছো আমার পূর্ব পশ্চিমে মাছাড়া এই জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মাছাড়া এই জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মা ছাড়া জীবনের নেই তো মানে মা আমার ভালোবাসা জগৎ জানে মা ছাড়া এই নেই তো মানে